যেখানে কল কল নদী বয়ে যায় পাহাড়ি ঝড় নারা ঝরে ও তলায় খুশির যে তার ডাক রটে যায় দেখো এসেছে কে সুহাদার মেলায় যেখানে শীতে রাতে অচেনা একায় কালাশেরি কভের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গোধূলি মুছে সূর্য উঠে ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটায় ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটায় কাবুলের পথগুলো কত যে চেনা ঘুরেছে অলি গলিতে সে বেলা বেলায় সে তো আজ নেই তবু স্মৃতিগুলো তার রয়ে গেছে তোরা বোরার সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় একা একা কেঁদেছে ব্যথায় উম্মা তার নেই যে ভালো রুদ্ধ পাখি রহে সে বেড়ায় আবু গারিবে গোয়ান্তা নাময় বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপিসারে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে